পাক ভারত উপমহাদেশে কোনো নবী রাসুলের আগমন ঘটেনি এ বিশাল ভূখণ্ডে তাওহিদের বাণী প্রচার করেছেন পীর আউলিয়া মোবাল্লিকগণ মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয়ের সাথে সাথে এদেশে পদার্পণ করেছিলেন বহু সুফি দরবেশ সুলতান মাহমুদ ভারতবর্ষ বিজয়ের সময়েও বিজিত অঞ্চলে দিন কায়েমে অতন্ত্র প্রহরীর মতো চেষ্টা চালিয়েছেন সুফি দরবেশগণ সুলতান মাহমুদ নিজেও ছিলেন একজন উচ্চ পর্যায়ের বিজেতা ও সাধক দিন কায়েমি ছিল তার অভিপ্রায় আদর্শের বিকৃতি কখনো তাদের স্পর্শ করতে পারেনি দুঃখজনক হলেও সত্য একদল ভাইয়েরা আউলিয়াদের অবদানকে অস্বীকার করে আসছে তাদের এই ভ্রান্তি নিরসন আমাদের কাম্য বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো চেপে কেন রাখো ঠিক হবে না কো সত কথা বলতে হবে সত্য কথা বলতে হবে বলো বলো বলো বলতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে চেপে কেন রাখো ঠিক হবে না গো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ভারতের বুকে আসে নাই নবী নেই কোনো রাসুলের পদচারণা ভারতের বুকে আসে নাই নবী নেই কোনো রাসুলের পদচারণা বাংলা পাকিস্তান বঙ্গোপকূলে নবীদের আগমনের নাই নিশানা বাংলা পাকিস্তান বঙ্গোপকূলে নবীদের আগমনের নাই নিশানা তবু কেন দিনের জয় জয়াকার তবু কেন দিনের জয় জয়াকার আনলো কারা দেখতে হবে আনলো কারা দেখতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে সেরে কার কুফুরের জালে ভারত নর বলি বেদিনী মন্দির পূজার দাহিরির জুলুমে শান্ত ধরায় নেমেছিল আজাব কঠিন হাবিয়ার দাহিরির জুলুমে শান্ত ধরায় নেমেছিল আজাব কঠিন হাবিয়ার সতের আলো এ সময়ে জালালো কারা জানতে হবে জালালো কারা জানতে হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে মহাসাগর পাড়ি দিয়ে ইবনে কাসিম সাথে ছিল এক ঝাঁক দরবেশ মুজাহিদ মহাসাগর পাড়ি দিয়ে ইবনে কাসিম সাথে ছিল এক ঝাঁক দরবেশ মুজাহিদ ধনির আওয়াজ ভুলিয়ে তারা শিখালো বেদিনীরে কালিমায় তাওহিদ ধনির আওয়াজ ভুলিয়ে তারা শিখালো বেদিনীরে কালিমায় তাওহিদ তারাই করে সিন্ধু বিজয় তাদের কথা জানতে হবে তাদের কথা জানতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে বিন কাসিমের সাথী অলিয়াউলিয়ার জোশ মারে হৃদয়ে মারে বারবার বিন কাসিমের সাথী আউলিয়ার জোশ মারে হৃদয়ে মারে বারবার মূর্তির ছয় লাভ করে চুরমার ফুকি বেশে থাই আল্লাহু আকবার মূর্তির ছয় লাভ করে চুরমার ফুকি বেশে থাই আল্লাহু আকবার পয়লা তারা কালিমার নিশান উড়ায় দিল ভারত বুকে উড়ায় দিল ভারত বুকে চেপে কেন রাখো ঠিক হবে না কো চেপে কেন রাখো ঠিক হবে না কো সত কথা বলতে হবে সত কথা বলতে হবে সুলতান মাহমুদের এক দল সেনা জাহের বাতে ছিল পুরা সুলতান মাহমুদ আসে না জাহের বাতেনে ছিল পুরা দূর দেশ হতে এসপির ভারতের জমিনে দিল ধরা দূর দেশ হতে এসপির ভারতের জমিনে দিল ধরা কেমনে ভুলো তাদের কথা আমরণ স্মরণ রাখতে হবে আমরণ স্মরণ রাখতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে দিন দিন মাস বছর যতই বাড়ে মূর্তির শয়লা ভারত জুড়ে দিন দিন মাস বছর যতই বাড়ে মূর্তির শয়লা ভারত জুড়ে খোদার কাছে দাবি ভারতের সহিতে পারি না বেদিনের ভারে খোদার কাছে দাবি ভারতের সহিতে পারি না বেদিনের ভারে বাতিল খোদার কবর দিয়ে তোমারি গান গাওয়াতে হবে তোমারি গান গাওয়াতে হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ভারতের জমিনের সুখের দিন নয় নয় আর দূরে নয় তো বেশি ভারতের জমিনের সুখের দিন নয় নয় আর দূরে নয় তো বেশি খোরাসানের বুকে পাঠালো খোদায় পিরানে পিরলিদের শশী খোরাসানের বুকে পাঠালো খোদায় পিরানে পীর শশী কে বা সেই পীর যার কারণে মূর্তি পূজার পতন হবে মূর্তি পূজার পতন হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে খোরাসানের সেই মানুষ নয় ভারতের বৃহত্তর আরব যার ঠিকানা খোরাসানের সেই মানুষ নয় ভারতের বৃহত্তর আরব যার ঠিকানা সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে কেমনে এলো ভারতে কেন জানো না সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে কেমনে এলো ভারতে কেন জানো না সে তো পীর কারি মাম মানতে হবে মাম মানতে হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে মইনুদ্দিন চিস্তি গেলেন মদিনায় রোজার কিনারে তিনি দাঁড়া মইনুদ্দিন চিস্তি গেলেন মদিনায় রৌজার কিনারে তিনি দাঁড়া রৌজা হতে রাসুলের হুকুম পৌঁছলে কানে তার হৃদয়ে নারা রৌজা আমায় ভারত যেতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে মঈনুদ্দিন চিস্তি ভারত এসে আজমির শরীফে করেন খানকা মঈনুদ্দিন চিস্তি ভারত এসে আজমির শরীফে করেন খানকা বেদিনের কাছে দাওয়াত দিলেন গাও সবে জিকির আল্লাহ আল্লাহ বেদিনের কাছে দাওয়াত দিলেন গাও সবে জিকির আল্লাহ আল্লাহ লাখো মানুষ তার দাওয়াতে সাড়া দিল দলে দলে সারা দিল দলে দলে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে হাজার খলিফা ইমাম চিস্তিয়ার ছড়িয়ে পড়ে ভারত ব্যাপী হাজার আমার খলিফা ইমাম চিস্তিয়ার ছড়িয়ে পড়ে ভারত ব্যাপী তাদের তাকবীর আওয়াজ শুনে সপ্ত আকাশ উঠল কাপি তাদের তাকবীর আওয়াজ শুনে সপ্ত আকাশ উঠল কাপি তাদের উসিলায় মুসলিম মোরা লাখো সালাম তাদের তরে লাখো সালাম তাদের তরে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে বাংলা ভারত আফগান ভাষী ভাবো পিছনে ভাবো একবার বাংলা ভারত আফগান ভাষী ভাবো পেছনে ভাবো একবার পূর্বপুরুষ তোমাদের কালিমা পড়ে হলো মুসলমান হাতে কাহার পূর্বপুরুষ তোমাদের কালমা পড়ে হলো মুসলমান হাতে কাহার হয়তো বাসে মইনুদ্দিন অথবা তাহার খোলা ফারহাতে অথবা তাহার খোলা ফারহাতে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে হাজার বছর পর দুনিয়ায় মইনুদ্দিনের তারিফ শোনা যায় হাজার বছর পর দুনিয়ায় মইনুদ্দিনের তারিফ শোনা যায় যারা তাহার অবদান ভুলে যেও না কভু ভূতাদের ছায় যারা তাহার অবদান ভুলে দেও না কভু ছায় পিরাউলিয়ার সঠিক পথে পিরাউলিয়ার সঠিক পথে সবারি ভাই চলতে হবে সবারি ভাই চলতে হবে বলো বলো বলো বলতে হবে বলো বলো বলো বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে শ্রোতামণ্ডলী শুরু শুরু ফুরিয়ে গেল আমাদের উপস্থাপনা ক্যাসেটে যারা কণ্ঠ দিয়েছেন বলছি তাদের নাম হাফিজ মোহাম্মদ রিয়াসত আলী সৈয়দ আহমদ সুমন মোহাম্মদ সফিউল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ সিরাজুল ইসলাম লেখক ও সুরকার মাওলানা মোহাম্মদ হায়দার হুসাইন মাওলানা ওমর ফারুক ও মোহাম্মদ সৈয়দ আহমদ সুমন ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ হেলাল উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ বাহাউদ্দিন সার্বিক দিক নির্দেশনায় শাহ আজম ওয়ালিউল্লাহ আল মাসুদ সৌজন্যে আলহাজ মৌলভী আবু বকর সাহেব হাজরাপুর দরবার শরীফ আলহাজ মৌলভী আবু বকর সাহেব হাজরাপুর দরবার শরীফ